আনাজ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে উমর রদিল্লাহ তাল্লাহ্ন অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিলে আব্বাস ইবনু আব্দুল মুতালিব রদিল্লাহ তাল্লাহ্ন এর মাধ্যমে বৃষ্টি বর্ষণের দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আমরা অনাবৃষ্টি দেখা দিলে আমাদের নবীর সাল্লাহ সাল্লাম এর মাধ্যমে দোয়া করতাম তুমি বৃষ্টি বর্ষণ করতে এখন আমরা আমাদের নবী সাল্লাহ সাল্লাম এর চাচা আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর দ্বারা বৃষ্টি বর্ষণের দোয়া করছি তুমি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো তখন বৃষ্টি হতো